যদি সালাম দেন হারাম কাজ করলেন আরো নেকির কাজ করলেন নেকির কাজ করলেন তো এইরকম বেশ কিছু উদাহরণ আছে যে আল্লাহ রাজি আর মানুষও রাজি আছে ভালো কাজ মানুষকেও রাজি করছেন আপনি আল্লাহ পাক রাজি করছেন কিন্তু আল্লাহকে নারাজ করে নাই ইসলাম বিরোধী কাজ করে নাই বরং জায়েজ কাজের আওতাতে থেকে জায়েজ কাজের আওতাতে থেকে আপনি যদি মানুষকে রাজি করেন কোনো অসুবিধা নেই আর একটি শির্ক হচ্ছে যে কোন আমল করেন কিন্তু আখেরাতের উদ্দেশ্য না পরকালের জন্য নয় দুনিয়ার জন্য যে কোনো আমল করলেন কর্ম করলেন বা কথা বললেন কিসের জন্য বলেন দুনিয়ার জন্য পার্থিব স্বার্থে তাহলে এটাও শির্ক লেখক বলছেন বাবুন মিনা এরা দাতুল ইনসান বি আমালেহি দুনিয়া সিরকের অন্তর্ভুক্ত হচ্ছে কোন মানুষের নিজ আমল দ্বারা পার্থিব উদ্দেশ্য রাখা কোন কর্ম দ্বারা শুধু পার্থিব উদ্দেশ্য করা অথচ সেটি হচ্ছে ধর্মীয় আমল ধর্মীয় আমল দুনিয়ার আমল না ব্যবসা যেমন ব্যবসা কিসের জন্য করছেন দুনিয়ার জন্য করছেন তাহলে ব্যবসা দুনিয়ার আর এর উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা ইনকাম করা এই ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির আশা রাখতে হবে আমি হালাল ব্যবসা করব এবং আমার ছেলে মেয়ে দেখাশোনা করব আমার বাবা মার দেখাশোনা করবো নাকি পাবেন ইনশাল্লাহ কিন্তু দিনের কাজ ধর্মীয় কাজ নেকির কাজ করছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এর নাম হচ্ছে এর নাম হচ্ছে সিঁড়ি বহু উদাহরণ আছে তার মধ্যে শিক্ষা থেকে শুরু করি ইসলামিক শিক্ষা নিচ্ছেন বা ইসলামিক শিক্ষা ছেলেকে দিচ্ছেন হাফেজ বানাচ্ছেন আলেম বানাচ্ছেন আলিয়া মাদ্রাসায় দিয়েছেন অথবা প্রাইভেট মাদ্রাসায় দিয়েছেন ইসলামী প্রতিষ্ঠানে পড়ার জন্য দিয়েছেন আর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া উদ্দেশ্য দুনিয়া উদ্দেশ্য দুনিয়া যেমন আমার ছেলে হাফেজ হলে বড় মসজিদের একটা ইমাম হইতে পারবে বড় মসজিদের ইমাম হয় মান সম্মান পাবে বাইতুল মোকার এমাম হবে আমার ছেলে যদি সৌদি আরবে হয় মনে করেন আর যদি কেউ উদ্দেশ্য করে আমার ছেলের কণ্ঠ খুব সুন্দর যদি ভালো একটা হাফেজ করে দিই একটা আলেম বানিয়ে দিই তাহলে মসজিদে হারামে মসজিদে নবীর ইমাম হয়ে যেতে পারে দুনিয়া উদ্দেশ্য এগুলো দুনিয়া উদ্দেশ্য মান সম্মান পাওয়া ভালো স্যালারি পাওয়া এসব উদ্দেশ্য যদি থাকে আরো বলি কেউ যদি এই উদ্দেশ্য নিয়ে পড়ায় যে আমি আমার ছেলেকে ইসলামিক প্রতিষ্ঠানে পড়াবো যাতে মদিনা ইউনিভার্সিটি চলে আসতে পারে এটাও দুনিয়ার উদ্দেশ্য এই উদ্দেশ্য কেন থাকবে আপনার তাহলে দিনই উদ্দেশ্য কি হ্যাঁ, এলমের উদ্দেশ্য আজকাল আসল উদ্দেশ্য হারিয়ে গেছে বিদ্যা শিখার যে আসল ইসলামিক উদ্দেশ্য তা হারিয়ে গেছে যার ফলে আজকাল যে কোনো মানুষকে বিশেষ করে যারা একেবারে দিনমুখী নয় দুনিয়ামুখী তার সাথে একটু দিন দিনও খেয়াল রাখে কিন্তু দুনিয়ামুখী তাদেরকে যখনই বলবেন যে আপনার একটা ছেলেকে মাদ্রাসায় দেন তখন এভাবে জিজ্ঞাসা করে আমাদের অনেক প্রশ্ন করেছে এবং পুরাতন যুগ থেকে প্রশ্নগুলি হয়ে আসে যে এই মাদ্রাসায় পড়িয়ে বা এইসব মাদ্রাসায় প্রতিষ্ঠানে পড়িয়ে ভবিষ্যৎ কি আছে তাদের জিজ্ঞাসা ভবিষ্যৎ কি পাবে ভবিষ্যৎ কি আছে মানে কি জান্নাত পাবে কিনা হ্যাঁ আল্লাহ সন্তুষ্টি পাবে কিনা ভালো আলেম হতে পারবে কিনা না এগুলো উদ্দেশ্য নাই হ্যাঁ এই উদ্দেশ্য থাকলে সৎ উদ্দেশ্য উদ্দেশ্য কি যে ভালো চাকরি পাবে কিনা কর্মের ব্যবস্থা হবে কিনা হ্যাঁ ভবিষ্যতে কি করে খাবে আমার ছেলে সোজা কথা একবার উদ্দেশ্য আমি কমি মাদ্রাসায় পড়াবো কি উদ্দেশ্য ভবিষ্যতে কি পাবো হাফেজ করাবো ভবিষ্যৎ অন্ধকার আবুসুবিল্লা এরকম কথাবার্তা বলে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো আমার টার্গেট আছে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো বিজনেসে পড়াবো ভালো ইনকাম করবে কিন্তু আমি আলেম করব হাফেজ করব কি পাবো বলেন দেখি যদি বলতে পারেন যে ভাই আপনার ছেলে যদি ভালো রেজাল্ট করে ফলাফল করে মধ্যে ইউনিভার্সিটি যেতে পারে আর ওখান থেকে ভালো ডিগ্রি নিতে পারে তো ভালো একটা প্লেস করে নেবে হ্যাঁ তাহলে একটা ভালো কথা বলেছেন তাহলে একটা ভালো কথা বলেছেন যুক্তিযুক্ত কথা তাহলে দিতে পারি তাহলে এর নাম হচ্ছে এর নাম হচ্ছে শির এর নাম হচ্ছে শির যে সে ইসলামিক শিক্ষা দিল আমল করলো এটা দুনিয়ার আমল আর উদ্দেশ্য করছে কিসের দুনিয়ার দিন শিখালো কিন্তু দুনিয়ার উদ্দেশ্য করলো তাহলে দিন শিখে বা শিক্ষার উদ্দেশ্য হতে হবে মানুষ তৈরি করা আল্লাহর বান্দা তৈরি করা নামাজি তৈরি করা ধার্মিক মুসলিম তৈরি করা এ হচ্ছে বিদ্যার উদ্দেশ্য বিদ্যার আসল উদ্দেশ্য হারিয়ে গেছে স্কুল কলেজে তো হারিয়েই গেছে মানুষ তৈরি করা হয় না আর এই উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে কোনো কাজে লাগাতে আমার স্কুল থেকে আমার এই ইউনিভার্সিটি থেকে কটা ছেলে ডাক্তারিতে মেডিকেলে যাচ্ছে কটা ছেলে ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে কটা ছেলে আর কিছুতে যাচ্ছে এসব দেখা হচ্ছে আর মাদ্রাসায় পড়লে অধিকাংশ লোকের নিয়ত দুনিয়ার দিকেই এটাকে কোনো কাজে লাগাতে পারি কিনা এই শিক্ষাকে দুনিয়ার কাজে লাগাতে পারি কিনা দুনিয়া ইনকাম করতে পারি কিনা এর মাধ্যমে এর নাম হচ্ছে শিল্প ছোট শিল্প মনে রাখবেন এর নাম হচ্ছে ছোট শির্ক কারণ সে আল্লাহরই বান্দা আল্লাহর ইবাদতবন্দি করে কিন্তু নেকির কাজ করে দুনিয়া উদ্দেশ্য করে সেজন্য এটি হচ্ছে শিরকে আসকার ছোট শিরকের এটিও একটি দৃষ্টান্ত যে সম্পর্কে ওর বিধান বলা হলো মা ফবিকে হবে না এই অবস্থায় মরে গেল আর কিছু উদাহরণ লোক দেখানো নামাজ পড়া আমি যদি তাহাজুদ পড়ি আর লোকজন যদি জানে আশেপাশে তো আমার খুব সুনাম হবে যে লোক ভালো হয় তাহাজুদ গুজার তাহলে কি করলো শিরিক করলো দান করা মসজিদের জন্য দান দিলেন পাঁচ হাজার টাকা দান আরে ভালো এখানে ওর বড় বড় ধনীরা আছে দু হাজার টাকা দিতে পারি এক হাজার দিতে পারি দশ হাজার টাকা দিল সুনাম এই সুনাম নেওয়ার জন্য তাহলে নেক আমল করলো দান করলো কিন্তু কিসের জন্য দুনিয়ার জন্য খ্যাতি নেওয়ার জন্য সুনাম নেওয়ার জন্য এ হচ্ছে শির এইরকমই বহু আমল আছে আত্মীয়দের দেখাশোনা করা এটা কিন্তু আমরা প্রত্যেকে করি সেজন্য এই ক্ষেত্রে আমাদের নিয়ত সৎ হইতে হবে আজকাল অধিকাংশ মানুষ আমাদের সমাজে ছোট ভাইদের দেখাশোনা করে করে না প্রায় লোক যারা বিদেশে আছেন ছোট ভাই আছে আর ভাই না থাকলে ভাতিজা আছে বড় ভাই আছে বড় ভাই ছেলেরা আছে ওদের দেখাশোনা করছেন মানুষ করছেন পড়ার খরচ দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি বন্ধের দেখাশোনা করছেন বন্ধের বিয়ে শাদী লাখ লাখ টাকা খরচ হচ্ছে সব আপনি এখান থেকে করছেন কি উদ্দেশ্যে করছেন এগুলি নেক আমল নয় নেকির কাজ নয় কি অবশ্যই নেকির কাজ তাহলে এগুলি হচ্ছে আমল ধর্মীয় আমল এই আমলগুলি করছেন কি উদ্দেশ্যে যদি উদ্দেশ্য এই থাকে যে তাহলে আমার বংশের লোকে আমার সুনাম করবে যে ছেলে ভালো আরে বেটা খুব ভালো মানুষ খুব ভালো সুনাম নেওয়া যদি উদ্দেশ্য হয় অথবা নিজের বংশ ছাড়াও দেশবাসী আমার সুনাম করবে এই ছেলেগুলিকে আমি মানুষ করে যাব ভাইগুলিকে আমি মানুষ করে যাব আমার ভাতিজাগুলিকে মানুষ করে যাব ভাগিনাগুলিকে মানুষ করে যাবো বোনগুলি ব্যবসায়ীতে যাবো এলাকা অঞ্চলকে অঞ্চল এলাকা আমার সুনাম করবে আর একটি পার্থিব উদ্দেশ্য হচ্ছে যে এদের যদি আমি মানুষ করে যাই তো আমারও ছেলে মেয়ে হবে তো তারাও দেখবে এটাও দুনিয়ায় পাওয়ার উদ্দেশ্য এসব উদ্দেশ্য যদি কেউ করে তাহলে নেক আমল করে উদ্দেশ্য কি করলো হ্যাঁ দুনিয়া করলো আখেরাত কে উদ্দেশ্য করলো না এটি হচ্ছে ছোট শির্ক কত লোকের মধ্যে যে রোগ ঢুকে আছে আল্লাহ আমাদের হেফাজত করেন এবং প্রত্যেকে নিজের অন্তরকে সাফ করে নেন যারাই ছোট ভাইদের দেখাশোনা করছেন যারাই যারাই বোনদের দেখাশোনা করছেন যারা আত্মীয় স্বজনদের দেখাশোনা করছেন গরিব মিসকিনের তারাই সুনাম নেওয়ার উদ্দেশ্য নয় তাদের কাছ থেকে বদলা পাবো তারাও বড় হয়ে আমাদের খোঁজ খবর নেবে আমার ছেলে মেয়েদের খোঁজ খবর নেবে এই উদ্দেশ্য নয় আজকে যদি তাদের উপকার করি কালকে তারা উপকার করবে এই উদ্দেশ্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সুরে দাহারে বলেছে ইন্নামা নতুন এমকম হাফিজ লেওয়াজহিল্লাহ একমাত্র আমি তোমাদেরকে অন্নদান করি খরচ করি তোমাদের উপর কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়ালা তোমাদের কাছ থেকে বদলাও চাই না আর তোমরা শুক্রিয়া আদায় করবে বলবে ধন্যবাদ আমার ভাই খুব ভালো মানুষ ছিল আমার ভাই অনেক কাজ করেছে দেশবাসী সুনাম করবেন না ওইসব চাই না আমি চাই আল্লাহর সন্তুষ্টি তাহলে এবাদত হবে নেকি হবে তাতে এইরকম বহু উদাহরণ রয়েছে তবে আর একটি অবস্থা বলছে এটি জায়জ হবে কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি একজন লোক ছোট ভাইদের দেখাশোনা করে বন্ধুর দেখাশোনা করে তাদের লেখাপড়ার খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য যে আল্লাহ পাক আমাকে দেবেন আজকে তাদের তারা দুর্বল অসহায় ছোট হয়ে রয়েছে নাবালক আছে পড়াশোনা করছে আমি বেশি পড়াশোনা করতে হবে যা বিদেশে চলে এসেছি তাদের দেখাশোনা করি আল্লাহর কাছে কিছু পাবো অবশ্যই পাবো তার পুরস্কার এই উদ্দেশ্যে আমি কাজ করছি দেখাশোনা করছি কিন্তু তার সাথে নবী সালামের হাদিস রয়েছে যে যেই ব্যক্তি বয়স বৃদ্ধি করতে চায় আর রেজেকে বরকত চায় সেই ব্যক্তি যেন কি করে আত্মীয়দের সেবা করে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে আত্মীয়দের সাহায্য সহযোগিতা করে ওই হাদিসকে সামনে রেখে আপনি এটাও আশা রাখছেন আল্লাহ সন্তুষ্ট হবেন রিজিকে বরকত হবে আর আমার বয়স বৃদ্ধি হবে আর লোকজনের সুনামও করবে কিন্তু এটাই টার্গেট নয় টার্গেট হচ্ছে আসল কি আল্লাহ সন্তুষ্টি আখেরাতে পাবো তার সাথে নবীলাম যেহেতু এই সুসংবাদগুলি দিয়েছেন সেগুলিও পাবো আল্লাহর কাছে আশা করি তাহলে কি এটা মন্দ হবে না এটা মন্দ হবে না কারণ আসল উদ্দেশ্য এটা না আসল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আর বাকি নবীলাম যেহেতু এই সুসংবাদগুলি দিয়েছেন আত্মীয়দের যারা সেবা যত্ন করে তাদের সম্পর্কে সুতরাং সেটাও বাবা আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ দেবেন সেটা কারণ নবী সাল্লাম এই হাদিসগুলি বলেছেন এমনি বলেননি উৎসাহিত করার জন্য বলেছেন যে একজন মানুষ যখন শুনবে যে বয়স বেড়ে যায় ছোট ভাইদের দেখাশোনা করলে বন্ধুদের দেখাশোনা করলে ইয়াতিম বিধবার দেখাশোনা করলে আত্মীয়দের খোঁজ খবর নিলে ফুফুকে খালাকে দিলে কি হয় বয়স বেড়ে যায় তখন আগ্রহ হবে বয়স বাড়াবো আমি দান খেরত বয়স বাড়বে আমার রিজিক বৃদ্ধি হয় আল্লাহ পাক আমাকে এক হাজার রিয়াল বেতন দিয়েছেন আমি যদি মা খালা ফুপুকে দেখি আমি যদি আমার ছোট ভাই বোনদেরকে দেখি আল্লাহ আমাকে পাঁচ হাজার দিতে পারেন কারণ নবীর হাদি সাল্লাহ আলী ওসাল্লাম সুতরাং উৎসাহিত হবে অনুপ্রেরণা তাদের সৃষ্টি হবে ভালো কথা এটি এতে কোনো অসুবিধা নেই এই বিষয়টিকে জেনে নেওয়ার পরে আসুন এই আয়তের দিকে সুরা হুদের আয়াত নম্বর পনেরো ষোলো আল্লাহ পাক তাতে বলেছেন মানকানা ইউরিদুল হায়াত দুনিয়া যে ব্যক্তি পার্থিব্য জগতের উদ্দেশ্য করে দুনিয়ার উদ্দেশ্য করে অজিনা তাহা এবং সেখানকার যেগুলি অলংকার সাজসজ্জা ধন সম্পদের উদ্দেশ্য করে নোয়াফি এলেহিম ফিহা এই পৃথিবীতে তাকে পূর্ণ মাত্রায় আমি তার আমলের প্রতিদান দিয়ে দেব আল্লাহ দেবেন তাহলে দুনিয়ার জন্য পৃথিবীর জন্য যারা মেহনত করে আল্লাহ দেন তাদেরকে যারা বিদ্যা শিখছে কিসের জন্য এই নিয়ে উদ্দেশ্য নিয়ে যে আমি বিদ্যা শিখে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো অথবা ভালো হাফিজ হবো হয়ে মসজিদের ইমাম হবো আল্লাহকে দেবেন না আল্লাহ বলছেন তুমি যদি ওই পথে মেহনত করে দেবেন ওহম ফিহা লাইব হাসুন এই ক্ষেত্রে তাদের কিছু ঘাটতি করা হবে না আল্লাহ ছিনিয়ে নেবেন না দেবেন যে যা উদ্দেশ্য করবে টার্গেট বানাবে সেই টার্গেটে আল্লাহ পৌঁছিয়ে দেবেন কিন্তু আখেরাতে আল্লাহ বলছেন ফিল আখেরা এরাই তো তারা যাদের জন্য পরকালে কিছুই নেই ইল্লা নার জাহান্নামের আগুন ছাড়া কারণ তাদের সমস্ত আমলের টার্গেট উদ্দেশ্য ছিল দুনিয়া দুনিয়া চেয়েছে দুনিয়া চেয়েছে দুনিয়া আল্লাহ দিয়ে দিয়েছেন আখেরাতের জন্য কিছুই বাকি রাখেনি সব দুনিয়াতে নিয়ে নিয়েছে ও হাবেতা মা সানাউ ফিহা এবং পৃথিবীতে যেসব আমল কর্ম করেছিল তা ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অবাতেলুম মা কানু আমালুন যা কিছুই আমল করেছিল তা তাদের বাতিল হয়ে গেছে শেষ হয়ে গেছে সব কিছুই রাখেনি সুতরাং আখেরাতে জাহান নামের আগুন ছাড়া কিছুই পাবে না চরম শাসানি দেওয়া হয়েছে সাবধান করা হয়েছে সতর্ক করা হয়েছে যে খবরদার কোন নেক কাজ করে দুনিয়ার উদ্দেশ্য করবে না কেউ যদি এ কথা বলে যে ভাই আমি দিনের কথা বলতে পারি কিন্তু আপনার এখানে দিনের কথা বলবো এক ঘন্টা বলবো এত টাকা নেব তাহলে সে ব্যক্তি কি করলো এই দিনের কথা হচ্ছে আমল নেক আমল এর মাধ্যমে সে দুনিয়ার কন্ট্যাক্ট করলো সুতরাং সেই ব্যক্তি লাইসাল্লাহমফিল আখেরাত ইল্লান্না দুনিয়ায় সে চেয়ে নিল টাকা নিয়ে নিল দুনিয়ার উদ্দেশ্যের মধ্যে এটাও আছে যদি কেউ প্রশংসা চায় যে আমি যদি ভালো বক্তা হইতে পারি আমি যদি ভালো বলতে পারি তাহলে সুনাম করবে আমাকে বড় বক্তা বলবে বড় আলেম বলবে বড় হুজুর বলবে লোকজন আমার কাছে ফতুয়া নিতে আসবে যদি অন্তরে এইভাবে শয়তান ঢুকে যায় তাহলে দুনিয়াতে আল্লাহ সুনাম দেবেন খ্যাতি দেবেন সব দেবেন জনপ্রিয়তা দেবেন কিন্তু আখেরাতে কিছুই পাবে না কারণ সে দিনের কাজ করে দুনিয়াকে উদ্দেশ্য করেছিল তবে একজন মানুষের রেজিকের জন্য চলতে হবে সে টাকা পয়সা নিচ্ছে কিন্তু এরকম শর্ত নেই যে আমাকে এত টাকা দিতে হবে তাহলে আমি বক্তব্য করবো না হইলে করবো না ভাই আপনি একজন দিনের আলেম আপনাকে দিন সম্পর্কে বলতে হবে দিন সম্পর্কে আপনি জ্ঞান রাখেন আপনাকে বলতে হবে আপনি বলতে গেলেন কোথাও দেখলেন যে এখানে আমাকে আমার রাস্তা খরচ দেওয়ার মতো যোগ্য লোক নেই অভাবী সব গ্রামে সেখানে আল্লাপাক যদি আপনাকে তৌফিক দিয়ে তাহলে নিজের খরচ করে আপনি সেখানে পৌঁছিলেন আপনি এখানে অনেক সময় এরকম হইতে পারে আবার কোন জায়গায় দেখলেন যে মাসা আল্লাহ আমি রাত দিন এই কাজে লেগে আছি তাহলে তো আমি ব্যবসা করতে পারছি না তাহলে তো আমি আর অন্য কোনো চাকরি করতে পারছি না এখানে দেওয়ার মতো লোক আছে তাহলে তারা দিক কারণ আপনার খরচ চালাইতে হবে খোলাফের আশেদিনকে তাদের অজিফা দেওয়া হয়েছে তারা যখন খেলাফত নিয়ে ব্যস্ত হয়ে গেলে তখন তাদেরকে ভাতা দেওয়া হয়েছে যা দিয়ে তাদের পরিবার সংসার চলে যায় কিন্তু শর্ত করলে হবে না যেন আমার প্রত্যেকটি কাজের জন্য বিনিময় দিতে হবে আমাকে আওজামে নিয়ে যাবেন গাড়ি ভাড়া দিতে হবে আওজামে নিয়ে যাবেন আমাকে এক ঘন্টা বক্তব্য করেন এর জন্য পয়সা দিতে হবে অমুক জায়গায় নিয়ে যাচ্ছেন আমাকেই দিতে হবে দেশে গেলেন দেশে গেলে এখানে তো কিছু পয়সা দিবেন সব ফ্রি সুতরাং আমি এখানে করব না এই এলাকার লোক একবার গিয়েছি দেয়নি মাত্র পাঁচশো টাকা দিয়েছে অথচ আমার অন্য অন্য জায়গায় গেলে আমাকে পাঁচ হাজার টাকা দেয় তাহলে এই এলাকায় জীবনে যাব না তাহলে কিছুই পাওয়া যাবে না আখেরাতে আখেরাতে কিছুই পাওয়া যাবে না তাহলে এই বিষয়টিকে মনে রাখতে হবে যে দিনের কাজ করে পয়সা নেওয়া যাবে না এমন কথা নয় পয়সা নেওয়া যাবে না হইলে মাদ্রাসা উঠে যাবে কি করে মাদ্রাসায় পড়াবে শিক্ষকরা বড় বড় মাদ্রাসাগুলি উঠে যাবে অনাহারে থাকবে তারা বিবিদেরকে কি খাওয়াবে স্ত্রী তালাক নিয়ে চলে যাবে ছেলে মেয়ে সব খারাপ হয়ে যাবে তাদের খরচ খরচা না দিতে পারলে তাহলে দিনের কাজ করে পয়সা নেওয়া যাবে কিন্তু সেটাকে লক্ষ্য উদ্দেশ্য বানানো চলবে না সেটা জীবিকা নির্বাহের জন্য নিতে হবে বাকি যা দিতে পারছে তাতে সন্তুষ্ট থাকতে হবে যারা যতটা দিতে পারলো কেউ কম দিতে পারলো কেউ বেশি দিতে পারলো তাতেই সন্তুষ্ট থাকতে হবে একটি হাদিস দিয়ে শেষ করছি বোখারি শরীফ রয়েছে আনাবি হরাইরা আবি হরাজি আল্লাহ তালাহ থেকে কালা কালা রসুল্লাহাম আল্লাহ রসুল বলেছেন তায়েসা আব্দুদ্দিনার যারা স্বর্ণ মুদ্রার গোলাম তারা ধ্বংস হোক সর্বনাশ হোক তাদের যারা টাকার গোলাম এখানে দিনার বলা হয়েছে মানে শুধু স্বর্ণের গোলাম নয় টাকার গোলাম রিয়ালের গোলাম ডলারের গোলাম পয়সার গোলাম টাকার গোলাম তারা ধ্বংস তাই আব্দুদ্দিরহাম যারা রৌপ্য মুদ্রার গোলাম টাকার সোনা এবং চাঁদির পিছনে ছুটে পয়সার পিছনে ছুটে নেতৃত্বের পিছনে ছুটে দুনিয়ার খ্যাতির পিছনে ছুটে তাদের সর্বনাশ হোক তাদের সর্বনাশ হোক তায়েসা আব্দুল খামিসা যারা চাদরের গোলাম যে অমুক জায়গায় গেলে ওরা ভালো গিফট দেয় উপহার দেয় ওখানে গেলে একটা জুব্বা পাবো হ্যাঁ একটা চাদর পাবো কিছু উপহার পাবো ঠিক না যদি এই রকম হয় তাহলে সর্বনাশ হোক নবী বলছেন বদুয়া বরকত হবে না যারা দুনিয়া লবি তাদের বরকত হবেন এই জন্য আরেকটি কথা বলছি মনে কে কষ্ট নেবেন না যারা বগলে করে কোরআন নিয়ে নিয়ে ঘরে ঘরে কোরআন খানি করে বেড়াই কেউ বড় লোক না এই মোল্লারা যারা বাড়ি বাড়ি কোরআন পড়ে বেড়া পয়সাওয়ালাদের বাড়ি এত পয়সা ডেলি ডেলি কত যে খতম করে আল্লাহ পাক জানে কেউ বড় খুশাল হয়নি কাউকে সচ্ছল দেখতে পাবেন যে পাঁচ বছর দশ বছর কোরআন পড়তে পড়তে এমন সুখী হয়ে গেছে যে আর কোরআন পড়ার পরে জানে পাকা বাড়ি করে নিয়েছে আরামসে আছে এরকম আছে কেউ অশান্তির শেষ নেই তোদের গরিব গরিবই আছে ছেলে মেয়ে মানুষ হয় না নিজেও কোরআন বগলে করে বাড়ি বাড়ি ঘুরতো আমার ছেলেও কোরআন বগল করে বড় বাড়ি বাড়ি ঘুরে আর ওই দুটো পেটের জন্য আর দশটা টাকার জন্য পঞ্চাশ টাকার জন্য মানুষের বাড়ি কোরআন খানি করে বেড়ায় আর কোরআনকে বিক্রি করে বেড়ায় এই বিদাতি কাজ করে বেড়ায় কখনো সুখী হইতে পারেন কিন্তু একজন ব্যবসায়ী সুখী হয়ে যেতে পারে একজন ভালো চাকরি করে আট ঘন্টা ডিউটি করে ডিউটি করে মেহনত করে পয়সা নেই সুখী হয়ে যেতে পারে যারা এইরকম হারাম কাজ করে দুনিয়ার গরজে দিনকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে তারা কোনোদিন সুখী হইতে পারে তাই এসে আব্দুল খামিলা যারা কম্বলের গোলাম যদি কেউ কম্বলের লোভ দেয় হাজির ওখানে তাহলে আজকাল বেনামাজিদের কথা বলছে যদি জানে যে অমুক মসজিদে মসজিদের এমামে এত ভালো মানুষ এক রিয়াল করে দিচ্ছে মসজিদে জায়গা দেওয়া যাবে না যতই বড় মসজিদ হোক না জায়গা দেওয়া যাবে না ফজর নামাজে জায়গা দেওয়া যাবে না এক রিয়াল করে ডেলি এক রিয়াল পেলে মাসে তিরিশ রিয়াল হয় যে সিগারেট খায় সিগারেটের খরচটা বেরিয়ে আসবে জি পান খায় পান খাওয়া খরচ জর্দা খাওয়া খরচ বেরিয়ে আসবে বুঝতে পেরেছেন তাহলে এর অবস্থা কি তায়েসা তাই সর্বনাশ হোক সর্বনাশ এই লোকদের জন্য নবী করিম সাল বলেছেন যে মোনাফিকরা যদি জানতো যে মসজিদে গেলে পায়া পাওয়া যাবে বকরির পায়া পায়া তো বুঝিনি না বকরির পায়া যাবে লা আলী তাহলে এসার নামাজ এসে হাজির হতো অন্ধকার হাজির হইত খাবার দিলে এসে হাজির যদি পুরস্কার থাকে তো হাজির আর এমনি যদি দিনের কথা বলা হয়তো নেই গত বুধবারের দিন ওই মিনাপোর্টে গিয়েছে আমাদের ইসলাম সেন্টার পক্ষ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য প্রথম গিয়েছে যখন দেখেছে সব মোতাবাদেরকে কেউ আসে না এরা তো বক্তব্য করবে কেউ আসে না হাজির হয়নি কেউ আসে না মুসলিম মাত্র কয়েকটা এসছে অধিকাংশ আসেনি আর কাভের তো কেউ আসেনি ইহুদি খ্রিস্টান হিন্দু কেউ আসেনি কিন্তু তারপরে যেমনই খেলাধুলা শুরু হয়ে গেছে আর দেখেছে বেশ কিছু গিফট এসেছে সাইকেল তার মধ্যে আছে মোবাইল আছে দেখেছে বলছে যে রুমে একটিও লোক না সব নিজে থেকে চলেছে আর কাউকে ডাকতে হয়নি সবাই এসে হাজির কারণ কি পাবো সাইকেল পাবো মোবাইল পাবো মোবাইল কার্ড পাবো দশ রিলের কার্ড প্রত্যেকে পাবো সব হাজির এদের সম্পর্কে নবী কি বলছেন সাল্লাহ আলি সাল্লাম তায়েস আব্দুল খামিলা যারা টাকার গোলাম পয়সার গোলাম চাদরের গোলাম কম্বলের গোলাম তারা সর্বনাশ ধ্বংস হোক তারা কাবসার জন্য কেউ যদি আসে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যারা আসে কাবসার জন্য আসে না এটা আমরা পরীক্ষা করে নিয়েছি দীর্ঘ আপনার জানা আছে পুরনো মানুষ দীর্ঘ তিন বছর ধরে এখানে জুমার দিনে খাবার ছিল না মধ্যখানে আর্থিক অবস্থা ইসলাম সেন্টার এমন খারাপ ছিল খাবার ছিল না দুপুরে তারপরে সংখ্যা কমেনি ভাবছিলাম যে কিছু কমে যেতে পারে কারণ কিছু অসুবিধা আছে পাকশাক করতে হবে সমস্যা আছে আসর পর অনেক ভাইদের ডিউটি আছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ দশ বছর হতে যাচ্ছে দশ বছর থেকে ইসলাম সেন্টারের প্রোগ্রাম আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ এইরকম সংখ্যা আছে তিন বছর মধ্যখানে খাবার ছিল না এই সময় খাবার না থাকা কত যে কষ্টকর সেটা সবাই বুঝেন খাবার এখন চিন্তা করতে হবে খাবার খাওয়ার জন্য ডিউটি যাবেন না খাবার তৈরি করতে যাবেন যদি হোটেলে যান একজন গরিব মানুষ পাঁচশো টাকা তিনশো টাকা বেতন পান তাহলে দশ রিয়াল খরচ করতে হবে আচ্ছা ইন ওতিয়া রাজিয়া এ পয়সার বান্দাদেরকে যদি পয়সা দেওয়া হয় তো খুব খুশি ওয়াইনলাম ইউতা যদি না দেওয়া হয় তো সাখে তা অসন্তুষ্ট তাই সাওয়ান্তাকাস এদের সর্বনাশ হোক আর এরা ধ্বংস হোক অন্তাকাস লাঞ্ছিত হোক ইন্তাকাস মানে লাঞ্ছিত হওয়া ওয়াইজা শিকা এমনকি নবীলাম অভিশাপ বদ্ধ দিয়েছেন এদের যদি কাঁটা লাগে ফালাইন তাকাশা সে কাঁটা যেন সে কি করতে না পারে খুলতে না পারে ছুটাতে না পারে কাঁটা যদি লাগে হাতে পায়ে কাঁটা লাগে কষ্টদায়ক কোনো কিছু যদি তাকে পৌঁছে সেটা যেন না ছুটাতে পারে না সরাতে পারে তারপরে বলছে তুবা এ হচ্ছে সর্বনাশীরা কিন্তু সুসংবাদ কাদের জন্য তুবা ভাগ্যবান ওই লোকেরা বা সুসংবাদ ওই লোকদের জন্য লি আবদিন ওই বান্দার জন্য আল্লাহর রাস্তায় যে ব্যক্তি ঘোড়ার লাগাম ধরে আছে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে মজবুত করার জন্য ঘোড়ার লাগাম ধরে পুরস্কার আছে ঘোড়ার জামানা হইলে ঘোড়ার লাগাম ধরে আছে আর না হলে যেই যুগ আছে সেই যুগে সে নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিনের খেদমতের জন্য আস আসা রাস কিন্তু চুলগুলি তার বিক্ষিপ্ত সময় নেই তার কাছে পয়সা নেই যে চুলে সীতা করবে চিরনি কেনবে এসব করবে হ্যাঁ তেল লাগাবে ওসব সময় নেই তার দিনের কাজে ব্যস্ত মকবর রাতান কাদমা পায়ে ধুলো লেগে আছে পা ধুলো ধূসরিত সময় নেই যে যখন তখন পা ধুয়ে একবার পরিষ্কার থাকবে সাবান লাগিয়ে থাকবে ইনকানাফিল হেরাসাতে তারপরে আল্লাহ রাস্তায় গিয়ে তাকে যদি বলে যে আমির রয়েছেন নেতা রয়েছেন দেশের মালিক রয়েছেন বলছে যাও তুমি পাহারা দাও সিকিউরিটি তুমি সিকিউরিটি অসুবিধা না আমাকে যেখানে লাগানো সেখানে লাগান কানাফিল হেরাসা তাহলে সে সিকিউরিটিতে লেগে গেল ওয়াইন কানাফিস তাকে যদি বলে তুমি পিছনে থাকো যাও সামনে না কারণ অনেকে সামনে পছন্দ করে তাই না সামনে থাকা পছন্দ করে আমি সামনে থাকবো না সামনে সামনে থাকলে সবাই দেখবে হয়তো ওই পিছনে ওই আপনি পিছনে বসেন কোনো কষ্ট নেই এখানে বসতে দিলেন বলা হলো যান যান ওখানে বসেন কোনো কষ্ট নেই মনে কিন্তু আজকাল আমাদের অবস্থা যদি এখান থেকে উঠিয়ে ভাই এখানে কোনো পয়সা আছেন ভাই ওখানে বসেন তারপর দিন আর আসবেন না না এরকম না সুসংবাদ কার জন্য না আমাকে এখানে বসান আর ওখানে বসান আমাকে দাঁড় করে দেন ওখানে পাহাড়া দেন আপনি এই খাবার বিতরণ করেন যা যেখানে লাগাবেন আছি আমি যান আপনি লিফলেট বিতরণ করেন ক্যাসেট বিতরণ করেন এই কাজ করেন আছি আমি কোন খেদমত আমাকে লাগাবেন লাগান সুসংবাদ ওই ব্যক্তির জন্য যদি তাকে বলা ফিসা সাকা মানে পিছনে যাও পিছনে তুমি পাহারা দাও আমাদের সামনে শত্রুর সামনে তোমাকে রাখা যাবে না তোমাকে অত মজবুত লাগে যা ঠিক আছে আমি ওখানে আছি ইনিস্তা জানা এমন বিখ্যাত লোক নয় কেউ জানে না ওকে সুতরাং যদি অনুমতি চাইলাম ইউজ আল্লাহ অনুমতি দেওয়া হচ্ছে না আসছে আসার পরে মালিকের কাছে একটু পারমিশন চাইছে যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছি না এখন ব্যস্ত আছি জান ওইদিকে যান তবু মনে কষ্ট নিচ্ছে না কোনো কষ্ট নেই মনে ওয়াইন সাফা আলামিও সাফ ওয়াইন সাফা আলামিও সাফা যদি সুপারিশ করে তো সুপারিশও কবুল করে না যাকে কেউ চেনেন না সে যদি এসে সুপারিশ করে কেউ শুনবে তার কথা আপনি একজন ব্যক্তিকে চেনেন না ও যদি এসে বলে যে ভাই আমার এই কাজটা একটু করে দেওয়ার ব্যবস্থা করেন না তো আপনার গুরুত্ব দিবে না কারণ আপনাকে চেনেন না কিন্তু আপনি আল্লাহর কাছে প্রিয় বান্ধা আপনি খুশনাসি ভাগ্যবান নবীলাম বলছেন মানুষ চিনতে হবে আপনাকে জরুরি নয় আল্লাহ চেনছেন কিনা আপনাকে আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিনা আল্লাহর সন্তুষ্টের জন্য আপনি কাজ করেছেন কিনা এটা আপনাকে দেখতে হবে এই জন্য একেবারে যারা মানে কোন রকমের সুনাম রাখে না খ্যাতি রাখে না কেউ চেনে না কিন্তু ভালো মানুষ তারা কোনো জায়গায় অনুমতি চাইলে ভালো অফিসে যদি এমপির কাছে যায় একজন সাধারণ মানুষ দাড়িওয়ালা মানুষ গ্রামের মানুষ কাপড় টাপড় ময়লা হয়েছে পায়ে ধুলা লেগে আছে একটা চটি স্যান্ডেল সস্তা পরে আছে ছিঁড়ে ফাটা আর এমন কোন পরিষ্কার পরিচ্ছন্নতা নাই সে যদি যায় অনুমতি চায় দেবে অনুমতি এমপি যদি অনুমতি না তো মন্ত্রী দেবে দেবে না অসুবিধা নেই আল্লাহ সন্তুষ্ট তার উপর খুশ নেই শীর্ষে ভাগ্যবান যদি সুপারিশ করে গিয়ে নিজের জন্য দরখাস্ত করলে শুনবে না তাকে পারমিশন দিচ্ছে না তো সুপারিশ যদি করে আমার গ্রামে একটা ছেলে বেকার হয়ে আছে ওর একটা চাকরির প্রয়োজন আছে এমপির কাছে গিয়ে বলবে শুনবে চেনেই না তাকে তবু আল্লাহর কাছে সেই ব্যক্তি ভাগ্যবান কারণ সেই ব্যক্তি অনগত দিনের জন্য সেই ব্যক্তি দিনের খেদমতের জন্য নিজেকে কোরবানি করে দিয়েছে ত্যাগ করে দিয়েছে যে আমাকে যেখানে লাগাবেন আছি আমি যে কোনো কাজ করার জন্য প্রস্তুত রয়েছে ইসলামের কাজ হলে দিনের কাজের জন্য আল্লাহ পাক রবুল আলমিন রসুল সাল্লাহ আলিয়া তাকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে তার জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং নেক আমল তার সন্তুষ্টির জন্য আখেরাতের জন্য করার তৌফিক দান করেন তার সাথে সাথে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকেও যেন বঞ্চিত না রাখেন আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াও দান করেন আর আখেরাতেও দান করেন রব্বানা আতেনা দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আযাব আন্নার এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রেহাই দান করেন আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন